ওই দুয়েল বলো কোয়েল বলো ময়না বলো বাবুই বলো কে দিয়েছে কণ্ঠে তাদের কে দিয়েছে তা দুয়েল বলো কোয়েল বলো ময়না বলো বাবুই বলো কে দিয়েছে কণ্ঠে তাদের কে দিয়েছে তা দুয়েল বলো কোয়েল বলো ময়না বলো বাবুই বলো কে দিয়েছে কণ্ঠে তাদের কে দিয়েছে তা সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান কোয়েল বলো কোয়েল বলো ময়না বলো বাবুই বলো কে দিয়েছে কণ্ঠে তাদের কে দিয়েছে তা সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সকাল বেলায় পাখিরা গায় মিষ্টি সুরে তোমায় ডেকে যায় সকাল বেলায় পাখিরা গায় মিষ্টি সুরে তোমায় ডেকে যায় সকাল বেলায় পাখিরা গায় মিষ্টি সুরে তোমায় ডেকে যায় সুরে সুরে গাইতে থাকে সুরে সুরে গাইতে থাকে সুরে সুরে গাইতে থাকে গায়ে যে তোমার গা সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান দুয়েল বলো কোয়েল বলো ময়না বলো বাবুই বলো কে দিয়েছে কণ্ঠে তাদের দিয়েছে তা সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান সেই তো আল্লাহ মহান কোকিল ডাকে কুহু কুহু দোয়েল কোয়েল ময়না খুহু কোকিল ডাকে কুহু কুহু দোয়েল কোয়েল ময়না ঘুঘু ওকিল ডাকে কুহু কুহু দোয়েল কোয়েল ময়না ঘুঘু কত যে সুর দিয়েছ তাদের কত যে সুর দিয়েছ তাদের কত যে সুর দিয়েছ তাদের সবই তোমার দান সেই তো আল্লাহ মহান তো সেই তো সেই তো আল্লাহ মহান দোয়েল বলো কোয়েল বলো ময়না বলো বাবুই বলো কে দিয়েছে কণ্ঠে তাদের কে দিয়েছে তা সেই তো আল্লাহ মহান সেই তো মহান সেই তো মহান সেই তো মহান সেই তো মহান সেই তো মহান অনুপ্রাস সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয় সুন্দর পৃথিবীর প্রত্যয়